রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ আলো দেয় আকাশ মাঝে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ আলো দেয় আকাশ মাঝে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ আলো দেয় আকাশ মাঝে ঝর্ণা বয়ে চলে অথই জলে ঝর্ণা বয়ে চলে অথই জলে ঝর্ণা অথই জলে তোমার নামটি জপে ভালোবেসে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ ভালো দেয় আকাশ মাঝে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ ভালো দেয় আকাশ মাঝে ঝর্ণা বহে চলে অথই জলে ঝর্ণা তোমার নামটি জপে ভালোবেসে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ আলো দেয় আকাশ মাঝে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ আলো দেয় আকাশ মাঝে তোমার নাম জপে কোকিল হাসে তোমার জিকির নিয়ে আধার আসে তোমার নাম জপে কোকিল হাসে তোমার জিকির নিয়ে আধার আসে তোমার নাম জপে কোকিল হাসে তোমার জিকির নিয়ে আধার আসে তোমারি নামেতে সাপলা ভাসে তোমারি নামেতে সাপলা ভাসে তোমারি প্রেমেতে হৃদয় হাসে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ আলো দেয় আকাশ মাঝে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ আলো দেয় আকাশ মাঝে তোমার সাগর মাঝে কলো কলো তানে নৌকা ভাসে তোমার তে সাগর মাঝে কলো কলো তানে নৌকা ভাসে তোমার তে সাগর মাঝে কলো কলো তানে নৌকা ভাসে মাল্লা মাঝির সুরে ভেসে আসে মাল্লা মাঝির সুরে ভেসে আসে তুমি প্রভু খোদা সকাল সাজে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ আলো দেয় আকাশ মাঝে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ আলো দেয় আকাশ মাঝে ঝর্ণা বয়ে চলে অথই জলে ঝর্ণা বয়ে চলে অথই জলে তোমার নামটি জপে ভালোবেসে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ আলো দেয় আকাশ মাঝে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ আলো দেয় আকাশ মাঝে তোমার নামেতে আখি জলে স্বপ্ন সাজায় আমি গহীন মনে তোমার নামেতে আখি জলে স্বপ্ন সাজায় আমি গহীন মনে তোমারই নামেতে আখি জলে স্বপ্ন সাজায় আমি গহীন মনে তোমারি নামেতে সুরের মাঝে তোমারি নামেতে সুরের মাঝে ভালোবাসার রং পাই যে খুঁজে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ আলো দেয় আকাশ মাঝে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ আলো দেয় আকাশ মাঝে ঝর্ণা বহে চলে অথই জলে ঝর্ণা বহে চলে অথই জলে তোমার নামটি জপে ভালোবেসে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ আলো দেয় আকাশ মাঝে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ আলো দেয় আকাশ মাঝে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ আলো দেয় আকাশ মাঝে রাতের তারা হাসে তোমার নামে স্নিগ্ধ আলো দেয় আকাশ মাঝে